আলী ইসলামের সাথে আল্লাহ কথা বলেছেন কথা বলেছেন ইব্রাহিম আলী ইসলামের সাথে কথা বলেছেন মুসা আলী ইসলামের সাথে কথা বলেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের সাথে কোন কোন নবীর সাথে সরাসরি কথা বলেছেন আর বাকি সমস্ত নবী রসুলের সাথে আল্লাহ রবুল আলমিন ওহির মাধ্যমে কথা বলেছেন ওহির মাধ্যমে সরাসরি না বললেও আল্লাহ রবুল আলমের একটি গুণ হচ্ছে আল্লাহর কথা বা আল্লাহর বাণী আল্লাহ কথা বলেন আর কথা বললে কথার আওয়াজ হয় আওয়াজ হয় তো আল্লাহর জন্য আল্লাহর কথার জন্য আল্লাহর কথার আওয়াজও সুসাব্যস্ত এরও প্রমাণ রয়েছে এই বিষয়টি আজকে রয়েছে আর আল্লাহ রবুল আলমিন ডাকেন আম্বিয়া রসুলগণকে ডাক দিয়েছেন যাকে নিদা বলা হয় ডাক দেওয়া আজকে আমাদের আকিরা আল ওয়াসেতিয়ায় বিষয়বস্তু প্রথম যেটি আলোচনা আসছে সেটি হচ্ছে মহান আল্লাহর কথার প্রমাণ তার কথার আওয়াজ প্রমাণ এবং তিনি যে ডাকেন তার ডাকের প্রমাণ বলছেন আল্লা শেখ সালিউল ফৌজান হাফিজ ওয়াল কালাম ডাক দেওয়া আওয়াজ মানে কথার আওয়াজ কথা তো আওয়াজ হয় আমি কথা বলছি আওয়াজ হয় না সাউন্ড হয় না এই আওয়াজ ওয়াল কালাম এবং কথা বাণী মহান আল্লাহর জন্য মহান আল্লাহর জন্য এইসবের প্রমাণ মহান আল্লাহর জন্য কথার প্রমাণ কথার আওয়াজের প্রমাণ এবং আল্লাহ রবুল আলমিন যে নবী রসুলকে ডেকেছেন এই ডাকের প্রমাণ কিয়ামতের দিনে আল্লাহ রব ডাক দেবেন আদাম আলী ইসালামকে হাদিস আসছে আয়াতগুলি আমাদের আলোচনা হয়ে গেছে আয়াতে এইরকম বহু আল্লাহ রবুল আলমিনের সিফাত বা গুণাবলীর আলোচনা এসছে এখন আমাদের ধারাবাহিক আলোচনা দুই সপ্তাহ থেকে চলছে নবী করিম সাল্লামের হাদিস দ্বারা আল্লাহর গুণাবলীর প্রমাণ আল্লাহর বিভিন্ন গুণের প্রমাণ আজকে এই প্রথম তিনটি আল্লাহর গুণ আল্লাহর বাণীর আল্লাহর বাণী এবং বাণীর আওয়াজ আল্লাহর কথার আওয়াজ এবং আল্লাহর ডাক বলছেন নবী করিম সাল্লাম একটি হাদিসে হাদিসটি বোখারি মুসলিম রয়েছে হাদিসটা লম্বা এখানে শেখুল ইসলাম রাহেমহল্লা সংক্ষেপ করে দিয়েছেন কেমতের দিনে বিচার দিবসে সমস্ত মানুষকে যখন কবর থেকে যারা কবরে আছে কবর থেকে উঠিয়ে হ্যাঁ যারা যাদের উপর কিয়ামত কায়েম হয়েছে একেবারে শেষ যুগের লোক ধ্বংস হয়েছে পৃথিবী তখন যে যেখানে মরেছে এক কথায় সবাইকে আল্লাহ জীবিত করবেন আর বিচার দিবসে সবাই হাজির হবে মুসলিম কাফের সৎ অসৎ ভালো মন্দ জান্নাতি জাহান্নামে সবাই সেখানে জমা হবে আমি আর থেকে শুরু করে যে কোনো মানুষ যে কোনো স্তরের হোক না কেন যত নিকৃষ্ট হোক মানুষ সেখানে হাজির হইতে হবে আর যতই শ্রেষ্ঠ হোক মানুষ আম্বিয়া রসুলগণ তাদেরকেও সেখানে একত্রিত হইতে হবে মহান আল্লাহ তখন আদাম আলি ইসলামকে ডাক দেবেন এই হাদিসটি রয়েছে দেখে বলবেন যে শব্দ তোমারই ছেলে মেয়ের আদম সন্তান হ্যাঁ বনি আদম কেমত পর্যন্ত যত মানুষ এসছে সব কার ছেলে মেয়ে আদম আলি সালামের ছেলে মেয়ে তো আল্লাহ আদমকে বললেন যে তোমার ছেলে মেয়েদের থেকে জাহান নামীদেরকে আলাদা করে দাও তুমি বের করে দাও কোন গলি জাহান নামী তুমি বের করে দাও নবী করিম সাল্লাম বলেন ইয়াকুরুল্লাহ মহান আল্লাহ বলবেন কিয়ামতের দিন ইয়া আদম হে আদম আদম বলে ডাক যখন দেবেন আল্লাহ রবুল্লা আলম যে হে আদম তখন আদম আলি সাল্লাম বুঝতে পারবেন যে আল্লাহ আমাকে ডাক দিয়েছে কিছু বলবেন আল্লাহ রব ফুল ফয়াকুল তখন বলবেন আদম আলী সালাম লব্বাইক হে আল্লাহ তোমার ডাকে আমি হাজির আমি উপস্থিত আমি তোমার অনুগত তোমার আনুগত্যে আমি অটল লব্বাই শাব্দিক অর্থগুলি পরে করব কিন্তু ভাব অর্থ আল্লাহ আমি হাজির হাজির ও সাদেক আমি প্রস্তুত আল্লাহ কি বলছেন বলুন ফাইনাদি বে সৌতিন উচ্চ স্বরে আল্লাহ ডাক দেবেন ফাইনাদি বে সৌতিন দেখুন আলোচ্য বিষয় কি ছিল যে আল্লাহর বাণী আল্লাহর কথা তো আদম আলি সাল্লামের সাথে আল্লাহ কথা বলছেন না কথা বলার প্রমাণ হইল দুই নম্বর ছিল আওয়াজের কথা বেসৌতিন হ্যাঁ, আওয়াজ সশব্দে ডাকবেন উচ্চ স্বরে ডাকবেন হে আদম তো আল্লাহর কথার আওয়াজ আছে আল্লাহর কথার আওয়াজ আছে বোঝা গেল আর পায়োনাদি ডাক দেবেন ডাক দেওয়া নেদা মানে আহ্বান করা ডাক দেওয়া তো এটাও আল্লাহ রবুল আলমের একটি গুণ এই তিনটি গুণ এইটুকু হাদিসের অংশে পাওয়া গেল আল্লাহ কথা বলবেন আদম আলি ইসলামের সাথে আল্লাহ ডাক দেবেন এবং এই ডাকটা কি হবে উচ্চ স্বরে হবে আওয়াজ শুনবে সবাই শুনবে অন্যরাও শুনবে সশব্দে আওয়াজ হচ্ছে মানে সবাই শুনবে কি বলবেন আল্লাহ রব্বানি বলবেন ইন্নআল্লাহ আমরকা যে আল্লাহ তোমাকে নির্দেশ দিচ্ছেন তুমি তোমার বংশধর থেকে তোমার সন্তান সন্ততির মধ্য থেকে বের করে দেবে বাসান এলান্নার জাহান্নামীদের দলটি যারা জাহান্নামে যাওয়ার হ্যাঁ, যোগ্য তাদেরকে তুমি পৃথক করে দাও জুদা করে দাও একসাথে একাকারে আছে জান্নাতি জাহান্নামে আসর মাঠে সৎ অসৎ সব একাকারে আছে ঠিক না দুনিয়ার সামান্য একটা ভিড় ভাড়ে তো সব সৎ ভালো মন্দ সব একাকার হাটে বাজারে তো সে হাসর মাঠে সমস্ত মানুষ প্রথম মানুষ থেকে শুরু করে ওই যুগ থেকে শুরু করে কেমন পর্যন্ত কত মানুষ দুনিয়াতে এসছে চলে গেছে আজকের পৃথিবীতে একটা দেশের মানুষ একটা শহরের মানুষ তো জমা হয় না কোনো জায়গায় তাই না একটা শহরের মানুষ যদি এক জায়গায় জমা হয়ে যায় তো চিন্তা করেন কি দৃশ্য দেখবেন আপনি হাসরের মাঠ তাহলে কত বড় হবে এবং কত মানুষের সংখ্যা হবে সেখানে এই সমস্ত মানুষ শুনতে পাবে আওয়াজ যে আদম আলাইসাল্লাম আমাদের পিতাকে আল্লাহ ডাক দিয়েছেন যে জাহান্নামীদেরকে বের করে দিয়ে দাও যে এরা জাহান্নামী আল্লাহ তুমি নিয়ে নাও জান্নাতির আলাদা হয়ে যাবে জাহান্নামীর আলাদা হয়ে যাবে কোরআনে কেরিমে রয়েছে ওম মুজরিমুন কোন সুরে আছে আয়াত হ্যাঁ হ্যাঁ মন আল্লাহ রব আরেকটি ঘোষণা এখানে রয়েছে আজকের দিনে এই বিচার দিবসে তোমরা আলাদা হয়ে যাও পৃথক হয়ে যাও আইহল মুজরে মন হে অপরাধীরা হে অন্যায়কারীরা মুজরে হচ্ছে অপরাধী যে কোনো অপরাধী অপরাধী মুশেক অপরাধী কাফের অপরাধী মুনাফিক অপরাধী খুনি অপরাধী মুসলিম সমাজের ফাঁসের পাপিশ্বর অপরাধী নামাজ ত্যাগকারী অপরাধী আল্লাহ একাধিক আয়ত অপরাধ বলেছেন এখানে যে কোনো বাবিক অপরাধী বলা হয়েছে আর বিশেষ করে যারাকে জিজ্ঞেস করবে জান্নাতিরা যে মাসালা ফিসাকার তোমরা জাহান নামে কেন মুদাসের যে রয়েছে মাসালা ফিসাকার কি ব্যাপার সেখানে কি রয়েছে ফি জান্নাতি আলোনা আনিল জান্নাতে অবস্থায় জান্নাতে চলে গেছে তারপরে দেখছে না পরিচিত লোকদেরকে সব একসাথে কাজকর্ম করেছে একই গ্রামে বাস করেছে ওদেরকে খুঁজে পাই না জিজ্ঞেস করবে তোমরা কোথায় এখানে দেখছি না যে মাসালাকা কফি সাকার তোমরা জাহান নামে কেন কালু আনিল মুজরিমিন ওখানে কি আছে এই অপরাধীদের সম্পর্কে জিজ্ঞেস করবে হে অপরাধীরা ফি জান্নাতিয়ালুন আনিল মুজরিমিন এখানে রয়েছে অমতাজুল মুজরেমুন তাদের যে অপরাধ ছিল সবচেয়ে বড় অপরাধ কি ছিল মুসলিম সমাজের কালু লাম নাকুমিনাল মুসল্লিন আমরা মুসলিম তো ছিলাম কিন্তু আমরা মুসল্লি ছিলাম না পাঁচ অক্ট নামাজ পড়তাম পাঁচ অক্ট নামাজ না পড়লে মুসল্লি হয় না তিন অক্ট পড়লো কি কেউ মুসল্লি বলে না জি যে পাঁচ অক্ট নামাজ পড়ে কায়েম করে তাকে মুসল্লি বলে লোকটা মুসল্লি কারণ আমাদের দেশের লোকেরা শুধু সামাজিক ভাবে যারা অপরাধী তাদেরকে অপরাধী বলে অপরাধ শব্দটি মনে হচ্ছে সমাজ বিরোধী কোনো কাজ যদি না করে রাষ্ট্রবিরোধী কোনো কাজ না করে তাহলে অপরাধী নয় সুতরাং মুশ্রিক অপরাধী নয় কাফের অপরাধী নয় মোনাফিক কপট অপরাধী নয় আপনি নামাজি অপরাধ নাই রোজার দিনে খাচ্ছে কার এক পয়সা মেরে খায়নি নিজের বাপের খাচ্ছে রোজার দিনে অপরাধী নয় জাকাত দিচ্ছেন অপরাধী নয় হজ করছেন অপরাধী নয় অথচ আল্লাহর কাছে এরা বড় অপরাধী যারা ফরজ ত্যাগ করছে মুজরিমন বলছিলাম হে অপরাধীরা তোমরা আজকে আলাদা হয়ে যাও এই জান্নাতিদের সাথে একাকার হয়ে আছো মিশে আছো মিশে থাকা চলবে না আলাদা হও সেপারেট হও এখানেও আল্লাহ রবাহ বলবেন আদম সালামকে যে দেখো তোমার বংশধর বা ছেলে মেয়ে থেকে জাহান নামের দলটিকে বাসান মানে দল এখানে বাসান মানে যাদেরকে প্রেরণ করা হয় প্রেরণ করা হয় একটা দলকে ওখান থেকে এখানে বাসের অর্থ ভাব অর্থ হচ্ছে জাহান্নামী দলটিকে তুমি বের করে দাও তারপরে লম্বা কথোপকথন রয়েছে আদম আলি সালামের সাথে আল্লাহকে জিজ্ঞেস করবেন যে হে আল্লাহ ওমা বা সন্ন্যার কারা জাহান নামি কতটা বের করতে হবে আমার সন্তানদের থেকে তখন কি বলেছিলেন আল্লাহ রবুল আলমিন বেকুল্লে আলফিন কত হ্যাঁ তেসমিয়া অতি সাতু অতি জি প্রত্যেক হাজারে নয়শ নিরানব্বই জনকে জাহান্ন বের করে দাও আদম আলি সন্তান হাজারে একজন জান্নাতি আর বাকিগুলো জাহান্নামি এদেরকে কি করে দাও আখরেজ বা আসান্নার এদেরকে আলাদা করে দাও অপরাধী হচ্ছে নশো নিরানব্বই জন আলাদা হয়ে যাও চিন্তা করেন বর্তমান মুসলিম সমাজের উপর ফিট করেন একেবারে বাস্তব একেবারে বাস্তব একটা মহল্লাতে কতজন সাবালক লোক আছে এক একটা বাড়িতে কয়জন সাবালক ছেলে মেয়ে আছে সাবালক সাবালিকা আর মসজিদে কয়জন আসে বা নামাজ কয়জন পড়ে আর কয়জন জান্নাতে যাওয়ার কাজ করে ফরজ অজবগুলি তাদের ঠিক আছে ফজরে কয়জন আসে তাহলে সোজা হিসাব হয়ে যাবে হাজারে নশো নিরানব্বইটা কি বা আসন্নারা জাহান্নামী দল এরা আল্লাহ শুক্রিয়া করেন আলহামদুলিল্লাহ যারাকে আল্লাহ নামাজ পড়া তো আলহামদুলিল্লাহ বলেন সুহান মসজিদের সামনে বাড়ি দেখছি মসজিদের সামনে বাসা বাড়ি মসজিদে ঢুকলাম তখনও গাড়িতে কেউ তো যারা দু চার পাঁচ পাঁচ পয়সার জন্য গাড়ি ক্লিন করছে আর কেউ মসজিদের সামনে বাড়ি গাড়ি রেডি করছে ও যাবে সমুদ্র বিচ টিচ কোথাও ঘুরতে যাবে গাড়ি রেডি করছে মসজিদ থেকে বেরিয়ে এসে দেখি এখনো গাড়ি ও রেডি ফেডি হচ্ছে মাল সামান বোঝাই করছে এখন ফ্যামিলি নিয়ে বেরোবে মুসলমান এরা মুসলিম জি এদেরকে দেখে আক্ষেপ হয় মুসলিম জাতির ওপর যে হাইরে মুসলিম জাতি ইসলাম থেকে কত দূরে চলে গেছে একদিকে আক্ষেপ হয় আবার আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আমি আমার বাচ্চাদেরকে ছোট্ট বাচ্চাকে শিখা আলহামদুলিল্লাহ আজকেও সাত বছর আরো বাচ্চা বলছে বল আলহামদুলিল্লাহ বলছে কেন বলছে আলহামদুলিল্লাহ যে দেখো খেলাধুলা করছে ফিল্ডে এদের বয়স আঠারো বিশ আল্লাহ নামাজ পড়া তফিক দেয়নি তোমাকে সাত বছর নামাজ পড়া তফিক দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করেন লাইন সাকারতম লাহিদান্নাকুম আল্লাহ শুক্রিয়া আদায় করে এটা অহংকার নয় আলহামদুলিল্লাহ আমাকে নামাজ পড়া তৌফিক দিয়েছ আমার ছেলে মেয়েকে নামাজ পড়া তৌফিক দিয়েছ তো আল্লাহ এটাকে স্থায়ী করবেন নিয়ামত কি আল্লাহ এদেরকে দিনের উপর অটল রাখবেন কায়েম রাখবেন একটু ভয় লাগে না না আখেরাতের আজাব আখেরাতে বিশ্বাসী নাই মনে হচ্ছে দুনিয়ার আজাব বলে ভয় নেই ঠিক ওই সময় নামাজের কামত জামাত হচ্ছে মুসলিম জাতিতে আর ওই সময় আপনি মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন বা খেলাধুলা করছেন একটু ভয় না গাড়ি নিয়ে টান দিল আজকে আরেকজনকে দেখলাম একামত হয়ে জামাত শুরু হলে দিল টান চিন্তা করেন ওই সময় টান দেওয়া জায়েজ মসজিদের গেট থেকে ওই সময় অথচ জামাত শুরু হয়ে গেছে অলরেডি এমন না জামাত শুরু হয়নি এক দু মিনিট বাকি আছে আর এক মসজিদ উঠবো একটু ভয় লাগে না যে আল্লাহ যদি এই গাড়ি এবং আমাকে মুসিবতের সম্মুখীন করেন তো কে রক্ষা করতে পারে দুনিয়া বলে তো একটু ভয় লাগে দুনিয়া রাজা বলে ভয় নেই মুসলিম জাতির এই ছিল বোখারি মুসলিমের হাদিস এই হাদিস থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে আল্লাহ রবাহ আলমী কি কথা বলেন আল্লাহর গুণ হচ্ছে কথা বলা আল্লাহ রব্বুল আলমী কথার আওয়াজ রয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন ডাকেন ডাক দেন জি তিনটি গুণ দ্বিতীয় হাদিস وقوله صلى الله عليه وسلم نبي كريم صلى الله عليه وسلم ما منكم من أحد إلا سيكلمه ربه তোমাদের মধ্যেকার এমন কোন মানুষ নেই যার সাথে তার প্রতিপালক আল্লাহ কথা বলবেন না এমন কোন মানুষ নেই যার সাথে আল্লাহ কথা বলবেন না প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন কোন দিন দুনিয়াতে নাই কখন আখেরাতে বিচার দিবসে হাসরের মাঠে বিচার দিবসে প্রত্যেকের সাথে কথা বলবেন প্রত্যেকের সাথে কথা বলবেন কোরআন কেরিমে একটি আয়ত রয়েছে যে এক শ্রেণীর অসৎ লোক তাদের সাথে লাহমাতে ওয়ালাহিম ওয়ালাহম আজাবুন আলী আল্লাহ ওদের সাথে এক শ্রেণীর অপরাধীদের সাথে আল্লাহ কথাও বলবেন না তাদেরকে পাক পবিত্র করবেন না না পাকি পাপ থেকে এবং জাহান্নাম থেকে আর তাদের জন্য মর্মান্তিক শাস্তি রয়েছে নবী করিম বেশ কিছু হাদিস রয়েছে যে সালাহাতুন তিন শ্রেণী মাস আছে লাউকাল্লাহ কেয়ামাতি ওলা ইউজাকিম ওলাহমাদ আবুন আলিম তাহলে হাদিসে বিরোধ হয়ে যায় না বা আয়াত আর হাদিসে বিরোধ হয়ে যায় না এই হাদিস আছে প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন তার মানে মুসলিম কাফের সৎ ও অসৎ সবার সাথে কথা বলবেন তাই না আর ওই আয়াত বা হাদিসে রয়েছে যে তিন শ্রেণীর মানুষের সাথে বা কিছু কিছু অপরাধী আছে যাদের সাথে আল্লাহ কি করবেন না কথা বলবেন না তো সমন্বয় কি কোরআন হাদিসে তো বিরোধ নেই নিশ্চয়ই তাহলে আমাদেরকে সমন্বয় করতে হবে আলমাই কেরামগন ভাষ্যকারগণ এগুলো সমন্বয় করেছেন কথা বলা দুই রকম একটা হচ্ছে মায়া এবং দয়ার দৃষ্টিতে কথা বলা আর একটা হচ্ছে ক্রোধের সাথে কথা বলা হ্যাঁ তো প্রত্যেকের সাথে আল্লাহ কথা বলবেন হিসাব নেওয়ার জন্য পকড়াও করার জন্য তাদের কাছ থেকে তাদের স্বীকারোক্তি নেওয়ার জন্য যে কি করেছে জবাব দাও অসৎ লোক যারা তাদের সাথে কোন দয়া মায়ার কথা নেই তাদের কাছে শাসানিমূল তাদের সাথে শাসানিমূলক কথা ধমকের কথা জি পকড়াওয়ের কথা আল্লাহর ক্রোধ গজবের কথা হবে রাগান্বিত হয়ে কথা বলবেন ঠিক আছে জি হ্যাঁ সবার সাথে কথা বলবেন কিন্তু অসৎ লোকদের সাথে কথা বলে আল্লাহ রব আলমিন রহমতের সাথে না কিসের সাথে ক্রোধের সাথে রাগান্বিত হয়ে গজবের সাথে জি কড়া ক্রান্তি করে আল্লাহ ধরবেন তাদেরকে আর সৎ লোকদের সাথে কথা বলবেন সেটা হচ্ছে জান্নাতিদের সাথে রহমতের সাথে দয়ার সাথে মায়ার সাথে জি ভুল ভ্রান্তি হয়তো আছে কিন্তু দয়ার যোগ্য অনেক অপরাধ আছে দয়া মায়ার যোগ্য অপরাধী দুই রকম অপরাধ করার পর যদি তার মধ্যে হটকারিতা থাকে অনতপ্ত নয় তাহলে তার সাথে কখনো আল্লাহ রাব দয়ার সাথে কথা বলবেন অহংকার হ্যাঁ কখন সে নথি স্বীকার করার করেনি তার কোন অনুভূতি হয়নি অনুসূচনা হয়নি যে আমি ভুল করছি আমার অন্যায় হচ্ছে আর কিছু লোক আছে যাদের ভুল হয়ে যায় কিন্তু ভুল হওয়ার সাথে সাথে কি করে তবা করে নেই অনেক সময় তবা না করলেও মাঝে মাঝে নিজেকে ধিক্কার দেয় জি লজ্জিত হয় পার্থক্য আছে নবী করিম সাল বলছেন যে তোমাদের মধ্যে এমন কোন মানুষ নেই যার সাথে তার রব আল্লাহ রবুল্লা আলমিন কথা বলবেন না প্রত্যেকের সাথে কথা বলবেন হিসাব নেওয়ার জন্য সেই সময় আল্লাহর মাঝে এবং ওই বান্দা ব্যক্তির মাঝে কোন দোভাষী থাকবে না ট্রান্সলেট করার জন্য অনুবাদ করার জন্য যে আল্লাহর ভাষা বুঝি না সেজন্য সেখানে একজন মোতার যে অনুবাদক থাকবে না কোনো দরকার হবে না প্রত্যেকের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন আল্লাহর ভাষা তারা বুঝবে আর তাদের ভাষা আল্লাহ রব্বুল আর বুঝে না জি দুনিয়ার বিচারের কাঠগড়াই আসামের কাঠগড়াই যেখানে বিচার হয় সেখানে দুভাষী লাগে লাগে না লাগে না সৌদি আরবে তো বুঝতেই পারছেন বিদেশিদের যারা অনারব সেসব আসামে আদালতে গেলে ওখানে মোতাজিম ছাড়া হয় না সরকারি মোতাজিম আছে অনেক সময় সরকারি দিয়ে জুটে না যখন হয় না ওদের বা নেই হয়তো তখন তারা ইসলামিক সেন্টার থেকে কত লিডার পাঠিয়ে নিয়ে গিয়ে অনুবাদ করে না বুঝে না কি বলতে চায় আসামি অবাদী আসামি কি বলতে চায় কিন্তু আল্লাহ রবনার কাছে এসব কিচ্ছু লাগবে না সরাসরি কথা বলতে আল্লাহর সাথে এই হাদিস দ্বারা কি বোঝা গেল এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রবুল্লা আলমিন কিয়ামতের দিনে তার বান্দাদের সাথে কথা বলে কথা বলার প্রমাণ এবং কথা বলবেন যখন তিনি ইচ্ছা করবেন তাই না স্বাধীনভাবে এমন নয় যে কথা কথা বলা রেকর্ডিং কথা যখন অন করে দিলেন অটোমেটিক কথা বলছে শেষ হয়ে গেল ফিতা ঘুরে শেষ হয়ে গেল অফ হয়ে যাবে এরকম নয় হ্যাঁ বরং কথা বলা হচ্ছে আল্লাহর গুণ তিনি নিজের ইচ্ছা মতো কথা বলবেন যখন যার সাথে যেমন ভাবে কথা বলতে চাইবেন কথা বলে আল্লাহ রাবুল আলম এই ছিল এই দুটি হাদিস যার দ্বারা প্রমাণিত হলো আল্লাহর কথার কথা আল্লাহর আওয়াজের কথা ডাকের কথা এখানে এই দুটি শব্দ এসেছিল লাভবাহিক বা সাদেক আর লাভবাহিক শব্দটি আমরা বলি কারণ হজ উমরার তালবিয়া পড়ি যারা আরব দেশে থাকি লাভবাহিক আল্লাহ লাভবাহিক তো এই লাভবাহিক মানে কি শাব্দিক অর্থ ভাব অর্থ বলে দিলাম যে আল্লাহ হাজির হয়েছি তাই না আল্লাহ হাজির হয়েছে শাব্দিক অর্থ বলছেন যে লব্বেক মানে হচ্ছে আনা মকিমন আলা তো আতিকা হে আল্লাহ আমি তোমার আনুগত্যে অটল এই শব্দটি আরবি শব্দ আলাব্বা থেকে এসছে আলাব্বা বিল মাকানে কোন জায়গায় অবস্থান করা কি আরবরা বলতো ফোলানুন আলাব্বা বিল মাকানে অমক ব্যক্তি অমক জায়গায় অবস্থান করেছে তাহলে লব্বাইক কা মানে আপনি আল্লাব্বাইক মানে এখানে দ্বিবচন করা হয়েছে হে আল্লাহ আমি যেন বারবার বলছেন দ্বিবচন মানে দুইবার করে যেন বলছেন কথাটি হে আল্লাহ আমি আপনার সামনে হ্যাঁ, হাজির অবস্থান করা থেকে শুরু করি এই অবস্থান থেকে শুরু করি এইরকমই সাদাই শব্দটি হ্যাঁ মোসাদা থেকে মোসাদা বুঝেন দেশে যারা বেশ কিছুদিন থাকেন মোসাদা বুঝে মোসাদা মানে কি সাহায্য করা হেল্প করা হ্যাঁ সহযোগিতা করা তো এখানে সাদেক শব্দটি ওই মোসাদা থেকে এসছে যে সাদা ইউ সাদ মোসাদা এর অর্থ কি হচ্ছে মোসাদা হুয়া ওয়াহিয়া আল মোতাওয়া জি যে সহযোগিতা করে যে সহযোগিতা করে যার সহযোগিতা করে তার সে অনুকূলে তার পক্ষে বিপক্ষে নয় আমি আপনার সাথে সহযোগিতা করছি তার মানে কি আপনার পক্ষে আছে এই কথাটি আমরা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকমের ব্যবহার করি একটা হচ্ছে আর্থিক সহযোগিতা সেই ক্ষেত্রে ওর সাপোর্টে থাকলো অর্থের দিক থেকে অনেক সময় আসামি আসামিকে জিজ্ঞেস করে যারা তদন্ত করে তারা আসামিকে জিজ্ঞেস হ্যাঁ, যে আমার সাথে তুমি এই তদন্তের ব্যাপারে কি করবে সহযোগিতা করবে এটা কোন সহযোগিতা করা মানে আপনার পক্ষে আছে আপনি যা জিজ্ঞাসাবাদ করবেন আপনার পক্ষে আছি সঠিক কথাগুলি বলবো ঠিক না এটা হচ্ছে সহযোগিতা করা আর উল্টো পাল্টা কথা বলা এটা সহযোগিতা না তুমি কিন্তু আমার সাথে সহযোগিতা করছো না বলে ওরা অনেক তুমি কিন্তু তোমার ক্ষতি করছো কারণ তুমি আমার সহযোগিতা করছো না জি হ্যাঁ এখানে অনুকূলে থাকা তাহলে তাহলে সাদা হে আল্লাহ তুমি যে ডাক দিয়েছ যেদিকে ডাক দিয়েছো সেদিকে তার অনুকূলে আছি মানে আছি আমি হাজির এখান থেকে ভাব অর্থ কিনা হয়েছে আল্লাহ হাজির হাজির তো লাভবাহিক মানেও ভাব অর্থ হচ্ছে আল্লাহ হাজির হ্যাঁ, উপস্থিত আর সাদেক মানে উপস্থিত কিন্তু শাব্দিক অর্থ হচ্ছে মোসা আদা তুলফি তো আতিকা বাদা মোসা আদা সহযোগিতার সাথে সহযোগিতা করছে এই জন্য দ্বিবচন দিয়ে শব্দগুলি এসেছে এখানে তারপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে নবী করিম সাল্লামের হাদিস দ্বারা আল্লাহ রব্বুল আলমিনের সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে অবস্থানের ঊর্ধ্বে থাকার প্রমাণ আল্লাহ রব্বুল সবকিছুর ঊর্ধ্বে সৃষ্টির মধ্যে নয় কোন সৃষ্টির মধ্যে নেই ছোট বড় কোন সৃষ্টির মধ্যে নয় সর্বত্র জমিনে তো দূরের কথা আসমানের ভিতরেও না প্রথম আসমান দ্বিতীয় আসমান তো বাদ দেন সাত আসমানের ভিতরেও না সাত আকাশ সূর্য চন্দ্র এগুলি আমাদের তুলনায় আল্লাহ বিশাল বিশাল সৃষ্টি তাই না বিশাল সৃষ্টি বহু নক্ষত্র রয়েছে সুফহান আল্লাহ এক একটা এইরকম পৃথিবী চন্দ্র সবকে গিলে নেবে এক একটা নক্ষত্রের সামনে ক্ষুদ্র সেগুলি এই সমস্ত আল্লাহর সামনে ক্ষুদ্র সৃষ্টি এই সমস্ত সৃষ্টি জগতের ঊর্ধ্বে আর এবং কুর্সি এবং আল্লাহ রবুল্লা আলমিন তার আরসের ওপর সমুন্নত এক হচ্ছে আল্লাহর আরসে সমুন্নত হওয়া দ্বিতীয় হচ্ছে আল্লাহ রবুল আলমের সৃষ্টির ঊর্ধ্বে থাকা সৃষ্টির ভিতরে নয় এই বিষয়টি আয়াত দ্বারা আমরা বিস্তারিত আলোচনা এর আগে করেছি এই কিতাব থেকে কারণ শেখ রহমাউল্লাহ আয়াতগুলোকে সেপারেট নিয়ে এসছেন আর হাদিস দ্বারা প্রমাণিত বেশ কিছু হাদিস নিয়ে এসছেন এখানে তিনটি হাদিস রয়েছে হাদিস অনেক রয়েছে কিন্তু অনেক তিনটি হাদিস নিয়ে এসেছেন যা দেখব বলছেন বলছেন যে আল্লাহ রব্বুল আলমিনের সৃষ্টির ওপর তার সুউচ্চতা মানে সৃষ্টির ঊর্ধ্বে থাকা দ্বিতীয় হচ্ছে ওয়াস্তেওয়াও আল আরশেহি এবং তার আরো সে সমুন্নত হওয়া তিনি তার আরো সে সমুন্নত আছেন প্রথম হাদিসটি হচ্ছে নবী দোয়া যা আবু দাউদ এবং অন্যান্য হাদিসের কিতাব রয়েছে মুসনাদ আহমদে রয়েছে আবু দাউদের তিন হাজার আটশো বিরানব্বই নম্বর হাদিস হাদিসটিকে হাসান বলা হয়েছে শেখ ইমরান হাসান বলেছেন অসুস্থ ব্যক্তির ঝাড়ফুঁকের ক্ষেত্রে দম করার ক্ষেত্রে অসুস্থ ব্যক্তিকে যদি দম করতে চান ঝাড় ফুঁক করতে চান তাহলে এই দোয়াটি পড়ে ফুঁক দেবেন কি বিভিন্ন দোয়া রয়েছে তার মধ্যে এটি একটি দোয়া রব্বন আল্লাহ আল্লাহ সামাই তাকাদ্দাসা ইসমোকা সামাই ওয়াল আর্দে কামা রাহমাতু কাফিস সামাই ইজআল কাফিল হুবানা বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অসুস্থ ব্যক্তিকে ফুঁক দিতে এই দোয়াটি পড়বে রব্বন আল্লাহ আমাদের মালিক প্রতিপালক আল্লাহ যিনি কোথায় রয়েছেন আসমানে রয়েছেন এই যে আসমানে রয়েছেন কথাটি এর মানে কি ফি ফি মানে তো মধ্যে হয় তো আসমানের মধ্যে ফি মানে এখানে আলার অর্থে রয়েছে ফি মানে কিসের অর্থে রয়েছে আল্লাহর অর্থে যদি আসমান আকাশ মানে আকাশ নি তখন ফি মানে কি নেব আলা আর ফি মানে আলা এটা আমরা নিজের মাতৃভাষাতে ব্যবহার করি যেমন এখন আমরা কোথায় আছি হ্যাঁ কি পাঁচ তলার ওপরে আছে ঠিক না কিন্তু পাঁচতলা তো তারপরে তো আমাদের উপরে ছাদ আছে আমি আর একটা উদাহরণ দিই কারণ এতে তো তারপর ভিতরে আছি আমরা আমার তো সৃষ্টি হবে ছাদের উপরে ধর কেউ আছে ছাদের উপরে আছেন তাই না আছেন কোথায় ছাদের ওপরে কিন্তু আমরা কখনো কখনো কথা বা অধিকাংশ সময় বলি অমুক কোথায় আছে বলছে ছাদে আছে ছাদে মানে ছাদের ভিতরে হয় ছাদের আরবি কি হ্যাঁ, ফিসাছে ফি হবে তাই না তাহলে ছাদে বলতে যখন আমরা বলি যে অমুক ছাদে আছে হ্যাঁ এটা কেউ বুঝে না যে ছাদে আছে মানে সে ছাদের ভিতরে ঢুকে আছে হ্যাঁ ছাদের সিমেন্টের মধ্যে ঢুকে আছে ছাদের উপরে আছে বুঝে ঠিক না অমুককে গাছে ফাঁসি দেব যদি কেউ বলে গাছে মানে গাছের ভিতরে গাছের ওপরে গাছের ওপরে ঝুলিয়ে কোরআনে কেরিমা আছে ফেরাউন বলেছিল হ্যাঁ ওই জাদুঘরদেরকে ধমক দিয়ে যে তোরা সারেন্ডার করে দিলি কি বলেছিল হ্যাঁ অবশ্যই অবশ্যই তোমাদেরকে শুলে চড়াবো ফাঁসিতে চড়াবো কোথায় ফি জোজইন নাখলে ওখানে আলা বলেনি আলা বলেনি সে কি বলেছিল গাছের হ্যাঁ, খেজুর গাছের হ্যাঁ কাণ্ডে খেজুর গাছের কাণ্ডের ভিতরে ঢুকিয়ে ফি যে বলেছে আলা এখানে ফি মানে আল্লাহ তো ঠিক ওই রকমই আল্লাহ কোথায় রয়েছেন ফিসামায় মানে আলাসামায় ফি মানে আলার অর্থে আমরা ব্যাপক ভাবে ব্যবহার করি আমরা নিজেদের ভাষা ব্যবহার করে আরবি ভাষা ব্যবহার হয় এটা একটি এর ব্যাখ্যা আর একটা ব্যাখ্যা হচ্ছে সামা আকাশকেও বলা হয় আবার মাথার ওপরে যা কিছু উঁচা ওপরে যা আছে আপনার আমার চাইতে উঁচাতে যা আছে তাকে আরবি ভাষায় সামা বলা হয় আরবি ভাষা তাকে কি বলা হয় সামা কারণ সামা শব্দটি সামা ইয়াসমু থেকে এর মানে হচ্ছে সামা ইয়াসমু মানে ওপরে থাকা সুমু উন জন্য প্রিন্সদের ক্ষেত্রে আরবি টার্ম হচ্ছে হ্যাঁ সাহেব সুমু সাহেব সুমু যারা জনগণের ঊর্ধ্বে জনগণের উপরে সাহেব বলি তো সামা মানে হচ্ছে যা মাথার উপরে আছে তাকে সামা বলা হয় আর ওরা বলতেন খুল্ল মা ফা সামা তোমার ওপরে যা কিছু আছে তাই হচ্ছে সামা এখান থেকে কোরআন করিমের বেশ কিছু আয়াতে রয়েছে যে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন থেকে আকাশ থেকে তো আকাশ থেকে মানে আকাশ থেকে বৃষ্টি হচ্ছে এটা যদি আজকে সায়েন্সের যুগে বলেন যে আকাশ থেকে বৃষ্টি নেমে আসছে তাহলে কোরআন মিথ্যা বলবি বলবে না আকাশ থেকে হচ্ছে না মেঘমালা থেকে মেঘমালা থেকে মেঘমালা মাত্র হ্যাঁ এক এক কিলোমিটার ওপরে গিয়ে এক কিলোমিটারে যেতে হবে না আপনি পাহাড়ি এলাকায় চলে যান বেশি দূরে যান উঁচা পাহাড়ের কথা বলবো না দার্জিলিং গেলে গেলে তো দেখতে পাবেন যে আপনি পাহাড়ের ওপরে মেঘের ওপরে আর নিচে মেঘমালাগুলি আর ওখান থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে এইখানে চলে যান আমি গেছি আবহাতে আলবাহা এই দুটো এলাকায় গেছি আলবাহাতে গাড়ি আমাদের চলছে আর আমাদের সাথে সাথে মেঘগুড়ি চলছে এত উঁচা পাহাড়ের উপর উঠে গেছি আর পাহাড়ের চূড়া চূড়াগুলো আরো উপরে আছে মানে মেঘের ওপরে পাহাড়ের চূড়া মেঘগুলো ভাসছে আমাদের পাশাপাশি মনে হচ্ছে আর ওখান থেকে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে বোঝা গেছে কিনা অথচ আল্লাহ বলছেন ওয়ান জাল্লা মা আমি আকাশ থেকে যে সময় মিনাস সময় আকাশ থেকে পবিত্র পানি বর্ষণ করে থাকি তো আকাশ থেকে বর্ষণ হয় আসলে কি না ওপর থেকে এখানে আকাশ থেকে মানে আকাশের দিক থেকে ওপর থেকে জি হ্যাঁ এই অর্থ যদি এখানে তাহলে আবার ঠিক আছে তাহলে ফি মানে আলা করার দরকার নেই কি হবে এখন অর্থ করেন দোয়াটি রব্বন আল্লাহ আমাদের প্রতিপালক আল্লাহ সামাই যিনি আকাশে রয়েছেন মানে ওপর রয়েছেন হ্যাঁ যিনি ওপর রয়েছেন ওপর যেমন মেঘমালা তেমন প্রথম আকাশ থেকে শুরু করে সাত আকাশ তেমনি আমাদের ওপরে আছে আরস কুরসি আর তার উপরে আল্লাহ রব্বুল আলমী তিনি সবচেয়ে ওপরে রয়েছেন রব্বন আল্লাহ মানে ওপরে যিনি রয়েছেন জি দুটো অর্থ নেওয়া যেতে পারে তাহলে ফির মানে ফি করলে কোনো দোষ নেই তাকাদ্দাসা ইসমুকা হে আল্লাহ তোমার নাম পাক পবিত্র মোকাদ্দাস মানে পবিত্র হওয়া এখান থেকে বাইতুল মোকাদ্দাস বলা হয় পবিত্র ঘর জি আল আরদুল মোকাদ্দাসা পবিত্র ভূমি আল্লাহ আল্লাহ বলেছেন হ্যাঁ আমরো তোমার নির্দেশ চলে আকাশেও এবং জমিনেও আকাশেও এবং পৃথিবীতে কি চলে তোমার নির্দেশ আল্লাহ নির্দেশ চলে আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম আল্লাহ নির্দেশ হচ্ছে দুই রকম কি বলতে পারেন বহুবার কিন্তু এই ব্যাখ্যা তফসিল করতে গিয়ে বলেছি আল্লাহর এক নির্দেশ হচ্ছে বিধানগত নির্দেশ আল্লাহ আমাদেরকে বলেছেন যে আমেনবিল্লাহ আল্লাহর প্রতি ইমান নিয়ে আস বিশ্বাস স্থাপন করো ঠিক না বলো আল্লাহ ছাড়া কোন সত্য মাহবুদ নেই আল্লাহর আদেশ কিনা আল্লাহ নির্দেশ কিনা জি অবুদু কুম তোমাদের রবের এবাদত করো আল্লাহর আদেশ কিনা জি হ্যাঁ এগুলো হচ্ছে শরীয়তগত আদেশ আল্লাহর হচ্ছে বিধানগত আদেশ আল্লাহ শরীয়তে তার বিধি বিধানে হুকুম করেছেন এই ভালো কাজ করো মন্দ কাজ দিয়ে বেঁচে থাকো জি এই আল্লাহর বিধান এই শরীয়তি বিধান জমিনে চলছে মানুষ এবং জিনের ওপর এবং আকাশে ফেরিস্তাদের উপর যখন যা হুকুম করছেন যাও একজন ওহি নিয়ে যেতে বলুন যাও এই কাজ করো ওরা যা মানছে আল্লাহর অনুগত এটা হচ্ছে আল্লাহর হ্যাঁ, শরীয়তি বিধান আল্লাহর হুকুম পালন করা এবং আল্লাহর হুকুম আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আর একটা হচ্ছে সৃষ্টিগত বিধান আমরে কওনি আর আমরে সার এই বহুবার বলেছি আরবি তো বলেছি মুখস্থ করে নেন আমরে কওনি মানে সৃষ্টিগত নির্দেশ আর আমরের সার এই মানে বিধানগত নির্দেশ বিধানগত নির্দেশের হুকুম বুঝাইলাম জি হ্যাঁ, হাজ্জা তোমরা হজ করো এগুলো হচ্ছে বিধান সৃষ্টিগত বিধান সৃষ্টিগত বিধান হচ্ছে আল্লাহ যা কিছু সৃষ্টিগত ভাবে করছেন ওইভাবেই কিন্তু হচ্ছে ওর একটু আগে পিছিয়ে হবেই না আল্লাহ যেই দিন আমার সম্পর্কে আপনার সময় কোন বলেছেন সেই দিন আপনি আমি দুনিয়া এসেছি আবার যেই দিন আমার আপনার মত সম্পর্কে আল্লাহ বলেন কোন মত হয়ে যা সাথে সাথে মরে যাব বাঁচার কোনো উপায় নেই এটা হচ্ছে আল্লাহর কি সৃষ্টিগত আমরে কৌনি সৃষ্টিগত হুকুম সৃষ্টিগত বিধান বা মানে নির্দেশ তো জমিন এবং আসমানে হে আল্লাহ তোমার আদেশ চলে তার মানে দুটোই আদেশ চলে কখন বৃষ্টি হবে বৃষ্টি হ বৃষ্টি বন্ধ বন্যা হ ধ্বংস হয়ে যাক এই যে আল্লাহর এগুলো হচ্ছে এগুলো হচ্ছে সৃষ্টিগত কি নির্দেশ অমুকের পতন হ্যাঁ অমুকের উত্থান জি এগুলো আল্লাহর সৃষ্টিগত কি নির্দেশ আমরা কনি আর শরীয়তের বিধিবিধান এর ক্ষেত্রে যেগুলো নির্দেশ এগুলো হচ্ছে আমরে সারেহি আমরে কৌনি আল্লাহর যখন সৃষ্টিগত কোন নির্দেশ হয় সেটা খণ্ডন কোন শক্তি করতে পারে না বোঝা গেছে কিনা কি বুঝলেন আল্লাহ যদি বলেন যে পৃথিবীকে ধ্বংস করে কেউ রক্ষা করতে পারবে হ্যাঁ, কিন্তু যারা সুফি ইসমে বিশ্বাসী পীর মরিদিতে বিশ্বাসী আচ্ছা, আল্লাহ সামদাসকে ধ্বংস করছিলেন গান বাজনার জন্য আর আল্লাহর কুতুব ছুটে গেল আর যাওয়ার পরে জমিন কি এমন করে ধরলো আল্লাহ আর কি করতে পারলেন না ধ্বংস করতে পারলেন না তাহলে এই গোমরারা আল্লাহর চাইতে বেশি ক্ষমতা কাকে দিয়ে দিয়েছে গস কুতুবকে দিয়ে দিয়েছে আল্লাহর সৃষ্টিগত বিধানেও সৃষ্টিগত হুকুমে এরা বাধা সৃষ্টি করে দেখে কথা বলছেন না কত বড় কুফুরি কথা অথচ এটা ধর্মের নামে রুহানিয়াতের নামে আধ্যাত্মিকতার নামে আত্মার পরিশুদ্ধির নামে হ্যাঁ আল্লাহকে পাওয়ার নামে এই কুফরি চলছে জি পীর মরিদিতে হকানি পীরের কেতাবে আছে হ্যাঁ মানে ওদের কাছে হকানি আমাদের কাছে হকানি বলে কোন পীর নেই আর কোরআন হাদিসে কোন হকানি বলে পীর নেই কিন্তু তারা তাদের ধারণে তারা হকানি পীর যারা বলছে যে হ্যাঁ, তাদের কি তবে কোথাও খুঁজবে না যে অমুক জায়গায় শির হচ্ছে সেজন্য আল্লাহ জমিনকে ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে কুফরি হচ্ছে সেজন্য আল্লাহ ধ্বংস করতে চাইছেন অমুক জায়গাতে বড় বড় এরকম অপরাধ রয়েছে হ্যাঁ কিন্তু গান বাজনার ক্ষেত্রে ওই কিসা আছে গান বাজনার ক্ষেত্রে জি হ্যাঁ এই দু তিনটা কিতাব পড়লে ভেদে মারে ফতে খোদা আর আপনার আশেখ মাসুকের কিতাব আর আপনার ওই মাওয়াইজে ক্যারিমিয়া এই তিনটা কিতাবের এগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ ধর্ম এগুলো ধর্ম যে আল্লাহ ধ্বংস করতে চাইছিলেন সামদেশ আল্লাহর কুতুব ছিল কোথায় ভারতে না বাংলাদেশে ওখান থেকে এমন ছিটে গেল যে ধরে নিল আল্লাহ ধ্বংস করতে পারলেন না বা আল্লাহকে ধ্বংস করতে হ্যাঁ দিল না আউজবিল্লাহ আর তা তাদেরকে হকানি পীর বলছে বিবেক বুদ্ধি কিছু আছে নিজের কমন সেন্স থাকলেও তো অন্তত এইরকম গুমরাহির ধর্ম মানবেন না শরীয়তের জ্ঞান না থাকলেও আল্লাহ যে শরীয়তগত হুকুম শরীয়তগত মানে বিধানগত শরীয়তগত হুকুমের ক্ষেত্রে আল্লাহ রব্বরে বলছেন যে এই কাজটা করো কি করো ইমান নিয়ে আসো অধিকাংশ লোক ইমান নিয়ে আসে না আকিমসাল্লাহ নামাজ পড়ো অধিকাংশ হবে নামাজি তাই না রোজা রাখো অধিকাংশ রোজার দিনে পানাহার করছে হ্যাঁ লা তাকারা বুঝে না ব্যবচারের কাছে যেও না হ্যাঁ কিন্তু ব্যবচারে লিপ্ত বহু মানুষ তো আল্লাহর শরীয়তি যে হুকুমগুলি রয়েছে সেই ক্ষেত্রে মানুষের মধ্যে আল্লাহ কি দিয়েছেন স্বাধীনতা দিয়েছেন দুটোই ক্ষমতা পালন করলে করতে পারে যা আল্লাহ হুকুম করেছেন পুরোপুরি পালন করতে পারবে আল্লাহ অসম্ভব কোন দিন বিধান দেন নাই আবার যদি মনে করেন আমি একটাও পালন করব না এই ক্ষমতা আল্লাহ দিয়েছেন পুরোপুরি অবাধ্য একবারে কিছুই মানে না আল্লাহ বুঝা গেছে জি হ্যাঁ যার ফলে শরীয়তি নির্দেশের ক্ষেত্রে আল্লাহর মখলুকরা কি করে বা আল্লাহর শরীয়তি নির্দেশগুলির কিছু বাস্তবায়ন হয় কিছু হয় না কিছু বাস্তবায়ন হয় কিছু হয় না যেমন মসজিদ মাদ্রাসা হচ্ছে আর সেখানে কিছু লোকেরা দিন শিখছে আর নামাজটা পড়ছে কিন্তু দণ্ড বিধান কায়েম হচ্ছে না সারা বিশ্বে ইল্লা মাশাল্লাহ সৌদি আরব চোরের হাত কাটা পেশাস জেনার শাস্তি হচ্ছে না ঠিক না এগুলো হচ্ছে আল্লাহর শরীয়তি নির্দেশ যে হদুদগুলি দণ্ডবিধান কায়েম করো কিন্তু কায়েম হচ্ছে না শরীয়তি বিধান কারণ মানুষকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন যে চোরের হাত কাটতেও পারবে গায়ে ক্ষমতা আছে আবার না কাটে না কেটে ছেড়ে দিতে পারবে তাই এই ক্ষেত্রে মানুষ যা ইচ্ছা তাই করতে পারছে কিন্তু আল্লাহর যখন সৃষ্টিগত হুকুম হবে আমি এই বছর বন্যায় এই দেশকে ডুবাবো কোন শক্তির ক্ষমতা আছে যে ডুবতে দেব না বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে ক্ষমতা আছে অসম্ভব কুফরি কথা অসম্ভব কথা কেন বলা জি আমরকা ফিসামায় এখানে আমরকা তাহলে আল্লাহর দুই রকমের নির্দেশ হে আল্লাহ আকাশে এবং জমিনে আকাশ এবং পৃথিবী তোমার সৃষ্টিগত এবং বিধানগত নির্দেশ রয়েছে জি এবং এই নির্দেশ আল্লাহর বিধানগত নির্দেশে যদিও আল্লাহ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন পালন করার আর না করার কিন্তু আমরা যেহেতু আল্লাহর বান্দা সেই জন্য আল্লাহর বন্দেগি আর গোলামির প্রমাণ হচ্ছে যে আমরা সেগুলির বাস্তবায়ন করব। কিন্তু যারা অবাধ্য বান্দা আল্লাহর নাফারমান তারা সেগুলি বাস্তবায়ন করে না কামার ইসলামায় যেমন তোমার করুণা দয়া রয়েছে আকাশেও যেমন তোমার দয়া আকাশে রয়েছে ইজ আল রহমত ফিলাদ ওই রকমই তোমার করুণা করো দয়া করো ফিল আর পৃথিবীতেও মানে জমিন বা শীতের মাঝেও যেমন তুমি আল্লাহ আকাশবাসীর উপর রহম করেছ ফেরেস্তা একজন অসৎ নাই সব অনুগত হ্যাঁ তা কোন সময় ফেরেস্তাদের ইতিহাসে তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে এমনটা হয়নি আসমানে আল্লাহর গজব নেমে এসছে হয় নাই ঠিক না ঠিক তেমনি আল্লাহ যেমন রহম করেছে আকাশে ওই রকমই তুমি রহম করো কোথায় ফিল আর জমিনে এর ফের না হু বানা হু বন মানে হচ্ছে জুরুপ গোনা হে আল্লাহ আমাদের গোনাগুলি মাফ করে দাও খাতায় আনা ভুল ভ্রান্তি মাফ করে দাও আন্তা রব্বুত্তয়েবিন তুমি সৎকর্মশীল ভালো মানুষদের রব আল্লাহ সবার রব কিন্তু বিশেষভাবে হ্যাঁ সৎ লোকদের রব ওইটা এটা ওই রকমই যেমন আমাদের যদি ছেলে মেয়ে কিছু ভালো থাকে কিছু খারাপ থাকে তখন আমরা ওই খারাপ ছেলে মেয়েগুলোকে নিজের সাথে হ্যাঁ সম্পৃক্ত করতে চাই না এটা আমার ছেলে হ্যাঁ এগুলি আমার ছেলে এটা আমার ছেলে নয় বলি না বলি না অথচ দুটাই আপনার জন্ম ছেলে হ্যাঁ অনেক সময় স্বামী তো রসিকতে করে খারাপটাকে ওই ওর মায়ের সাথে লাগায় এটা তোমার এটা আমার না না জি হ্যাঁ আন্তা রব্বুত আল্লাহ যারা এবার খবিস যারা ভালো মানুষ আর খবিস নোংরা মানুষ সবার রব আল্লাহ রবুল্লা আলমিন কিন্তু আল্লাহ তৈবিনদেরকে নিজের সাথে সম্পৃক্ত করেছেন জি যেভাবে দোয়া করো তোমার কাছে যে আরোগ্যের ভান্ডার রয়েছে সেই আরোগ্যের ভান্ডার থেকে আরোগ্য নাজিল করো আল্লাহাজ আল ওয়াজায় এই ব্যাধির উপর মানে এই ব্যাধি কে তুমি ব্যাধি আরোগ্য ব্যাধি থেকে আরোগ্য দান করো এবং এই ব্যাধি থেকে মুক্ত হওয়ার জন্য তুমি রহম করো ফাইয়াবরাও এই দোয়া পাঠ করলে সুস্থ হয়ে যাবে বাড়ি আবরাও মানে হচ্ছে রোগের নিরাময় হয়ে যাবে সুন্দর ভাষা রোগের কি হয়ে যাবে নিরাময় হয়ে যাবে হাদিস হাসান হাদিস হচ্ছে হাসান এই হাদিস থেকে যা জানলাম আগে দেখি তারপরে আর দুটি হাদিস আছে ওই দুটি নিয়ে আলোচনা করব এটা কি পেলাম আমাদের বিষয়বস্তু কি ছিল যে আল্লাহ হ্যাঁ সৃষ্টি জগতের ঊর্ধ্বে রয়েছেন এখানে দেখেন রব্বন আল্লাদি রব্বন আল্লাহ আল্লাদি ফিসামায় যিনি কোথায় রয়েছেন আকাশে রয়েছেন এই আলাসামায় জি এই একটা তো বললাম ফেরাউনের ওই যে শুলে চড়ানো আর একটা উনি এখানে দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ফাসিহু ফিল আর যে আর বা কাফের মুশকিল যখন মক্কা বিজয় হয়ে গেল তখন মুশ্রিকরা তো মক্কায় ঢুকতো পুতুল প্রতিমা পূজা করত আর মক্কায় মক্কায় পূজা হইতো সবই করত এখন আল্লাহর পক্ষ থেকে কি হুকুম হলো যে মক্কাতে আর মুশ্রিক থাকা চলবে না আর শিরিক প্রতিমা পুতুল পূজা চলবে না ঠিক না এখন ওদের সাথে অনেকের সাথে চুক্তি আছে চুক্তি আছে হয়তো মুসলিমদের চুক্তি আছে চুক্তি ভঙ্গ করা যায় নাই তারপরে হঠাৎ করে রাতারাতি এক্ষুনি এক মিনিটের মধ্যে একবারে এক মিনিটের মধ্যে সম্ভব না সেটা বাস্তবায়ন করা ঠিক না কোন আইন কারণ বাস্তবায়নের ক্ষেত্রে দেখেন টাইম দিচ্ছে কিন্তু আপনাদেরকে আপনাদের অবস্থা ঠিকঠাক করে নেওয়ার জন্য দুই মাস ছয় মাস টাইম দেওয়া হলো দিল কি সৌদি সরকার বারবার দিতে আছে দুই মাস তিন মাস ঠিক হয়ে যান আপনি আপনি অবৈধ আছেন বৈধ হয়ে যান দিচ্ছে না রাতারাতি সম্ভব না যারা অবৈধ আছে তাদের পক্ষেও সম্ভব না যারা তাদেরকে বৈধ করতে চাইছে কর্মকর্তা তাদের পক্ষেও সম্ভব না আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে বললেন যে ঠিক আছে মুশ্রিকরা আর চার মাস পর্যন্ত খুব ঘুরে নিক ফিল আর দে আর বাত আসর এই ভূমিতে মক্কার ভূমিতে তোরা চার মাস ঘোরাফেরা করে না এখানে ফিল আর যে ফিল আরজে মানে কি কি মানে মধ্যে হ্যাঁ তো ভূমির মধ্যে ওরা ঘুরবে কি মাটির ভিতরে না ফাসিহ আলাল আরজে হ্যাঁ ভূপৃষ্ঠ বোঝানো হয়েছে এখানে ভূপৃষ্ঠ মানে আলা হবে তাহলে আলাল আর কিন্তু আলাপ শব্দ ব্যবহার হয়নি তোমরা মক্কার জমিনের ওপর চার মাস ঘোরাফেরা করে নাও কিন্তু জমিনের ওপরটাকে কি দিয়ে ব্যক্ত করা হয়েছে ফি দিয়ে ফাসিহু ফিল আর আর বাত আসর যেমন এখানে ফি আলার অর্থে রয়েছে ঠিক তেমনি রব্বন সামায় মানে আল্লাহ সামাই আর দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা বললাম সেটা কার মনে আছে যে ফি কে ফি এর অর্থে ধরবো তখন সামা মানে কি বলবো হ্যাঁ সামা মানে আকাশ বলবো না সামা মানে মাথার উপরে যা কিছু আছে হচ্ছে সামা আকাশ বলতে এখানে আকাশ বোঝানো আকাশ মানে ওপরটাকে বোঝানো হয়েছে ওপরকে বোঝানো হয়েছে এই হাদিসে শরীয়ত সম্মত ওসিলার উল্লেখ আছে কামা রহমাত রহমাত আল্লাহ আকাশে যেমন তোমার রহমত বিরাজ করছে যে রহমত হ্যাঁ ভোগ করছে ফেরিস্তারা বা আকাশবাসী হ্যাঁ মমিনদের রুহগুলি এলিনে ঠিক তেমনি আমাদের উপরে তুমি রহম করো এই যে রহমত জমিনে এটি হচ্ছে আল্লাহর কাছে সেই আল্লাহর রহমতকে আমরা মাধ্যম বানাইলাম যে আল্লাহ তোমার যে রহমত আকাশে রয়েছে ব্যাপক রহমত ওই রকমই আমাদের উপর রহম করো এখানে ওসির রয়েছে আর একটি ওসির হচ্ছে আন্তর রব্বুত আল্লাহর গুণগান করা হচ্ছে আল্লাহর শরীর সম্মত ওসিলা আল্লাহর নেকামল গুণগান আল্লাহ গুণগান করা নেকামল না ইমান এবং নেকামলের মধ্যে আল্লাহর গুণগান হামদোসানা করা হে আল্লাহ তুমি সৎকর্মশীল বা ভালো মানুষদের মালিক হাজার আখার এটাও একটা শরীয়ত সম্মত ওসিলা ধারা তাহলে শরীয়ত সম্মত ওসিলা যে তিন রকম রয়েছে কি বলতে পারেন তিন রকম শরীয়তে আপনি তিন রকমের কোন এক রকম বা তিনটে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে পারেন কি কি আপনার ইমান এবং নেকামল আল্লাহ আমি তোমার প্রতি ইমান নিয়ে এসছি হ্যাঁ হে আল্লাহ আমি এই নেক আমল করলাম হে আল্লাহ আমি সাদকা করেছি আমি আজকে রোজাটা রেখেছি আজকে আমি দুই রেখাত নামাজ পড়ে তোমার কাছে দোয়া করছি হ্যাঁ এটা হচ্ছে নেক আমার অশিলা আর সৎ জীবিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া নেক মানুষ জীবিত বাপ মায়ের কাছে দোয়া চাইছেন আব্বা আমার জন্য দোয়া করেন আমার জন্য দোয়া করেন কারণ বাপ মার দোয়া কবুল হয় অথবা কোন নেক মানুষ পরেশগার আল্লাহ আল্লাহ মানুষকে বলছেন জীবিত মানুষকে বলতে হবে কিন্তু মৃত মানুষকে বলা চলবে না যে একজন অলিউল্লাহ ছিলেন আল্লাহ নেক বান্ধা আর কবর কাছে বলছেন যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন চলবে না চোরা রাস্তা এখান দিয়ে শির শুরু হয়েছে মাদার পূজা শুরু হয়েছে ওইভাবে ওনাকে দোয়া দোয়া করতে বলতে বলতে আর ওই দোয়া করতে আর কত বলবো ওনার কাছে চাওয়া শুরু করেছে হ্যাঁ ওনার কাছে চাওয়া শুরু করেছে এভাবে ছোট বেদাতি বড় বেদাতি হয়েছে ছোট মুশেক বড় মুশেক হয়েছে জি আর আর ওসিলা বাকি নেই আল্লাহর নাম আর গোনাবলির ওসিলা আল্লাহর নাম এবং মানে এই যে আল্লাহ তোমার রহমত যে আকাশে রয়েছে যে আল্লাহর রহমত আল্লাহর রহমত আল্লাহর গুণ ওইটা আপনি অসিলা বানাইলেন তুমি রব এটা আল্লাহর নাম জি হ্যাঁ আল্লাহর নাম গুণবাচক নাম দ্বিতীয় হাদিস দেখি আমরা নবী করিম সাল্লাহ আলী সাল্লামের বাণী একজন লোক সে ছিল নতুন মুসলিম আর ওর বংশ থেকে এই খারেজি গোমরা পয়দা হয়েছে যেমন নবী ভবিষ্যৎ বাণী করেছিলেন খারেজিদের পূর্বপুরুষ হ্যাঁ জুল খোয়াইসারা আলিয়া মানি এই লোক ছিল তামিনি সে নবী সাল্লাম ভাগ বন্টন করে দিলেন গানিমাতার ধন সম্পদ সে ভুল বুঝল দিয়ে কি বলল যে এই দলিয়া মোহাম্মদ হে মোহাম্মদ আপনি ইনসাফ করুন হ্যাঁ ইনসাফ করুন তখন কি বলেছিলেন এই কথাটি বলেছিলেন সুহান আল্লাহ আল্লাহ আমাকে সুবিচার কায়ম করার জন্য পাঠিয়েছেন আল্লাহ আমাকে আমানতদার বলে আখ্যায়িত করেছেন আল্লাহ আমাকে আল আমিন বলছেন আল্লাহ আমাকে বিশ্বস্ত বলেছেন আর তোমরা আমাকে বিশ্বস্ত বলে বিশ্বাস করলে না তারপর ভবিষ্যৎবাণী করেছিলেন যে হাদা আকুয়ামুন এর বংশে এর প্রজন্মে এমন জাতি পয়দা হবে এক রাউনাল কোরআন যারা কোরআন তো খুব সুন্দর পাঠ করবে লাইও যাও জাহানা জেরাহম কিন্তু তাদের হলক থেকে এই কণ্ঠ কণ্ঠনালীতে নিচে নামবে না কোরআন দ্বারা কোনো লাভ তাদের হবে না তাহাকেরোনা সলাতকু মা সলাতে এত সুন্দর খুশু খুশুর নামাজ পড়বে কিন্তু তারা এমরকোনা মিনা দিন বা মিনাল ইসলাম তার দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে কামা এমরকো সাহম মিনার রামিয়া যেমন তীর দ্রুত বেগে ছুটে গেলে শিকারীকে লেগে এপার থেকে ওপার চলে যায় ওই রকম ইসলামে ঢুকেছে আর তারপরে বেরিয়ে যাবে এরা জি মুসলিমদের বিরুদ্ধে বেরোবে আহলাল ইসলাম এরা মুসলিমদেরকে খুন করবে আহলাল আউসান আর প্রতিমা পূজারী কাফেরদের বন্ধু বানাবে তাদেরকে ছেড়ে দেবে অসুবিধা নেই ওরা কিন্তু মুসলিম যদি কেউ গুণাগার হয় তাহলে তার বিরুদ্ধে তাদের বাড়াবাড়ি ফতুয়া এরা তাগুত এরা তাগুতের দালাল আর এরা হয়েছে মুরতাদ আর এরা হয়েছে কাফের হয়ে গেছে এরা নাস্তিক এই খালি ঢালাহারে ফতুয়া দিয়ে সরকারি যারা চাকরি করে যেহেতু সরকারের মানব মানব রচিত আইন সেজন্য ঢালা দিল সরকারে যত কেউ আছে তাদেরকে কাফের বানিয়ে দিল আর তারপর সরকারি যত আমলা আছে কর্মকর্তা আছে সবকে কাফের বানিয়ে দিল এই জজ কাফের তো উকিল কাফের তো এই কাফের সেই কাফের এরাই হচ্ছে খারেজি নবী করিম সাল্লাহ আলী ইসলাম এদের সম্পর্কে চোদ্দশো বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন ইসলামের চরম পন্থা নেই আর এরা এরা যদি অসত হয় তারপরও তাদের মধ্যে ইসলামের কিছু আছে ঠিক কিনা কিন্তু কাফের যে অসৎ তার মধ্যে ইসলামের কিছুই নেই না আল্লাহ বিশ্বাস না পরকালে বিশ্বাস না রাসুলে বিশ্বাস না কোরআন কেন একটা আয়াতে বিশ্বাস আছে ওদের কিন্তু একজন যত অসৎ মুসলিম হোক হ্যাঁ যত অসৎ মুসলিম পাপিষ্ট মুসলিম হোক মাঝে মধ্যে কখনো আল্লাহর ভয় তার মধ্যে হতে পারে তার মধ্যে কিছু ভালো কাজ থাকতে পারে থাকতে পারে না একজন লোক হয়তো নামাজ পড়েন না হ্যাঁ সে জাহান্নামি নিশ্চয়ই কিন্তু সে বাপ মায়ের সাথে খারাপ আচরণ করে না এবং একজন অমুসলিমের মতো শুধু মানবতার খাতিরে না সে ভাবছে এই বাপ মায়ের সেবা করে বাপ মায়ের দোয়া নিয়ে আমি পার হয়ে যাব তাহলে পার্থক্য হইল না হইল না বাপ মায়ের সেবা স্বভাবের কাজ এটা কাফের জানে না বাপ মায়ের দোয়া এটা কাফের জানে না কিন্তু একজন মুসলিম ভাষে বিদিনও জানে ঠিক না ঢালা হারে পাপিষ্টদেরকে ফাঁসেকদেরকে কাফের বলা এটা হচ্ছে চরমপন্থীদের কাজ এটা হলো গুমরাহদের কাজ এটা হচ্ছে খারেজিদের কাজ যাদের সম্পর্কে এই হাদিসে ভবিষ্যৎবাণী রয়েছে নবী করিম তখন ওই লোককে বলেছিলেন আল্লাহ তামানুনি আমাকে তোমরা বিশ্বস্ত মনে করো না ও আনা আমি মানফিস অথচ আমি সেই সত্তার পক্ষ থেকে বিশ্বস্ত বলে স্বীকৃত যিনি আকাশে রয়েছেন ফিস সামাই যিনি কোথায় রয়েছেন তোমরা আমাকে বিশ্বস্ত ইমানদার মনে করলে না আমি খেয়ানত করব বিশ্বাসঘাতকতা করব আমি স্বজন প্রীতি করব কাউকে দেব আর তোমাকে দেব না অথচ আল্লাহ যিনি আকাশে রয়েছেন তিনি আমাকে কি বলছেন আমিন বলে আখ্যায়িত ওয়ানা আমিন মানফিসামায় যেই সত্তা আকাশে রয়েছেন আল্লাহ তার পক্ষ থেকে আমি আমিন হিসাবে প্রেরিত হয়েছি আর আল্লাহর সুউচ্চে থাকা হচ্ছে সেফাতুন জাতিয়াতুন সত্তাগত গুণ কামা সাবাক সত্তাগত গুণ জি আল্লাহ রব সর্বদাই কোথায় রয়েছেন সুউচ্চ সুমহান সব্যেসমারব্বিকাল আল আলা তিনি আল আলা তৃতীয় হাদিসটি রয়েছে তৃতীয় হাদিস হচ্ছে ওয়াল আর সুফা আলিক আল্লাহ রব্বুলের সাত আকাশের কথা বললেন প্রত্যেক আকাশের মাঝখানে ফাঁক রয়েছে এক একটা আকাশ এক আকাশ থেকে আর আকাশের মাঝের দূরত্ব হচ্ছে পাঁচশো বছর রাস্তা ইত্যাদি যে হাদিসটি রয়েছে ওই হাদিস স্থানে রয়েছে ওয়াল আরশো ফাউকাজ সাত আসমানের ওপর কি রয়েছে আল্লাহর আরস রয়েছে ওয়াল্লাহ ফকাল আরশে আর আল্লাহ কোথায় রয়েছেন আরসের ওপরে রয়েছেন ওয়াহুয়া আন্তুম আলিহি আর তোমরা যেই অবস্থায় রয়েছে আল্লাহ সবকিছুই জানছেন আল্লাহ সমস্ত সৃষ্টির উর্ধে সাত আকাশের ওপরই আরো সে আজিম সে মহান আরো সের ওপর তারপরে তিনি তোমাদের সর্ব অবস্থা সম্পর্কে আল্লাহ দূরে থেকেও কাছে দূরে থেকেও কাছে জি সুউচ্চ আছেন আর কাছেও আছে হাদিসটি হচ্ছে হাসান ইমাম আবু দাউদ এবং অন্য নরা হাদিসটি বর্ণনা করেছেন জি এই হাদিস দ্বারা কি প্রমাণিত হলো আল্লাহ কোথায় হ্যাঁ, আল্লাহর সবচাইতে উঁচার সৃষ্টি ওপরের সৃষ্টি হচ্ছে আরস করছি তিনি আরস করছিল পরে তারপরে হাদিস চার নম্বর এটি জারিয়া নবী করিম সাল্লাম একটি বালিকা সম্পর্কে দাসী এই দাসী ছিল একজন সাহাবির যেই সাহাবির নাম কোন কোন হাদিসে এসেছে তার নাম ছিল মাউিয়া ইবিনুল হাকাম নাম ছিল কি মাউিয়া ইবিনুল হাকাম এই সাহাবির একটি দাসী ছিল অল্প বয়সী বালিকা কোনো কিছুর ক্ষেত্রে একটু রাগ হয়ে গেছে তার রাগ হয়ে যাওয়ার পর ওকে একটা চর দিয়েছে চর দেওয়ার পরে সে অনতপ্ত হয়েছে যে আমি তো অন্যায় কাজ করলাম আমার অধীনে সেজন্য আমি মারবো আমি হারাম কাজ করলাম মনে গোনাগার হয়ে গেলাম তারপরে অনতপ্ত লজ্জিত হয়ে রাসুল্লাহামের কাছে এসে হাজির সাহবাই কেরামদের ছেলে অবস্থা যে কোনো কিছু করে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে আসতে হবে ধরো ওকে এই অপরাধ করেছেন না নিজে এসে হাজির এটা তো সাধারণ ঘটনা ও জানছে একটা চড় মেরেছে না হয় চড়ই খাবো ওর বেশি তো নাই কিন্তু সাহাবি জেনা হয়ে যাচ্ছে ভালো করে জানছেন যে আমি বিবাহিত মানুষ জেনা করেছি নবিসানকে বলতে যাবো মাসলা জানা আছে যে আমাকে তো পাথর দিয়ে রজম করা হবে আজকাল যদি ইসলামিক আদালত থাকে যতই বড় পরে যা হোক না কেন যে জানটা বাঁচা সরকারকে জানাইতে যাব না হ্যাঁ, হ্যাঁ জানাইলে জান যাবে ঠিক না সাহাবি গিয়ে বলছেন ইয়া রাসুল আল্লাহ তাহির আমাকে পাক করে নেন পাক করে নেন কেন কি হয়েছে যাও যাও চারবার করে ফিরিয়ে দিচ্ছেন এদিক থেকে ফিরেছেন ওইদিকে আসছে নবীলাম মুখ ফিরে আবার ওইদিকে আসছে চারবার করে যখন বলা হয়ে যাচ্ছে ভালো করে জানছে আমাকে মেরে ফেলা হবে আমার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড পাথর মেরে সংসার করা হবে হ্যাঁ এইরকম ফেরস্তা চরিত্রের মানুষ আল্লাহ পয়দা করেছেন নবী করিম তাদের প্রশিক্ষণ করেছে তরবিয়ত করেছেন যেমন তেমন ব্যাপার আর সাহাবাই কেরাম সম্পর্কে আপনি বিচার করতে বসবেন আপনি আপনি মন্তব্য করতে বসবেন জি এটা হচ্ছে ইসলামের দুশ্মনদের কাজ মোনাফিকদের কাজ এই সাহাবি বিশ্লেষণ কাছে আসলো আসার পরে বললো যে আমি তো অন্যায় কাজ করে ফেলেছি তো এর কাফারা হিসাবে আমি এক কাজ করি একে আমি আজাদ করে দিই আমার দাস ইহার থাকবে নাকি একে স্বাধীন করে দেবো ও করে খাবে আর মনিবের কাজ দাস দাস দাসীকে কি করতে হয় দাস দাসীকে মনিবের কাজেই চব্বিশ ঘন্টা থাকতে হবে তার ব্যক্তি মালিকানা বলে কিছু নেই ইচ্ছা করার মতো নয় যে আট ঘন্টা দশ ঘন্টা ডিউটি করে বাকি টাইমটা আমার এরকম নয় বুঝছেন না দাস দাসী হচ্ছে অন্যান্য পণ্যের মতো হম কেনা বেচার সামগ্রী কেনা যাবে বেচা যাবে দুই নম্বর কথা যত ইনকাম করুক কোটি কোটি টাকাও যদি ইনকাম করে একটা পয়সা তার পকেটে ঢুকবে না ব্যক্তি মালিকানা নেই কার পকেটে ঢুকবে মালিকের পকেটে ঢুকবে সব সবকিছুর মালিক সে মালিক তাহলে এইরকম দাসত্বের জীবন থেকে মুক্ত হওয়াটা বড় একটা বিষয় নিয়ামত ওই সাহেব বলে আল্লাহ আমি একে ফিরিতে আজাদ করে দিচ্ছি এক পয়সা নেবো না কারণ আমি অপরাধ করেছি নবী সাল বললেন যে না বালা যে নিবে হা হ্যাঁ, ঠিক আছে আজাদ করবে ঠিক আছে কিন্তু ওকে নিয়ে আসো আমি একটু পরীক্ষা করি ওকে ফাতা বিহা রসুল্লাহ রসুল্লাহ কাছে ওই মেয়েটিকে নিয়ে আসলো নবী ওই মেয়েকে জিজ্ঞেস আইন আল্লাহ আল্লাহ কোথায় এখন হাদিসটিতে আসে এখান থেকে হাদিসটা শুরু হয়েছে তাই না নবী সাল্লাম বলেছেন ওই বালিকাকে এই সময়ে বলেছেন আইন আল্লাহ আল্লাহ কোথায় কালা ফিসামা ওই মেয়েটি কি বলেছিল আল্লাহ কোথায় রয়েছেন আকাশে রয়েছেন ফিসা মানে আল্লাহ আকাশের উপর রয়েছেন কালা তাহলে আল্লাহর তৌহিদের পরীক্ষায় পাশ একটা জিজ্ঞাসাতে লাহা ক্ষেত্রে পাঁচ এই মেয়েটি দ্বিতীয় মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় পাঠ রয়েছে কারণ দুটো শাহাদাতের বাক্য রয়েছে এটাতে পরীক্ষা নিতে হবে বলে মান আনা আমি কে জানো তুমি বিশ্বাস করো যে আমি কে মান আনা কালা তো মেয়েটি বললো আন্তা রসুল্লাহ আপনি আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহর দূত আল্লাহর প্রেরিত রসুল কাহলা নবী বলে এটা তো পাস লাইরাহিল্লাহতেও তৌহিদও পাস আর রেসালাতেও পাস মোহাম্মদ রসুল্লাহতেও পাস যখন দুটোতেই পাস তো মুসলিম জি এখন বাস্তবায়নের পালা যে ব্যক্তি পাস আর মোহাম্মদ রসুল্লাহতে পাস এখন কি করতে হবে এটাকে টিকিয়ে রাখার জন্য বাস্তবায়ন করতে হবে পাঁচ নামাজ পড়ে দিলে বাস হয়ে গেল মুসলিম ভিতরে কি আছে আমাদের কোনো দেখার প্রয়োজন করে না একজন লোককে নামাজ পড়তে দেখছি আর তার মধ্যে ইমান ইসলাম ভঙ্গকারী স্পষ্ট কিছু দেখছি না সে আমাদের কাছে মুসলিম আমাদের কোন অধিকার নেই যে তাকে মোনাফিক বলবো তাকে ইসলামের দুশ্মন বলবো অথবা তাকে বলবো যে নাস্তিক অথবা ইটা সেটা না বললেন হ্যাঁ ওকে তাহলে স্বাধীন করে দাও হ্যাঁ এখন স্বাধীন করো কারণ সে হচ্ছে মমিনা তখন তার হক বেশি রয়েছে যদিও যে মমিন নয় তাকেও স্বাধীন করলে সব রয়েছে কিন্তু মমিন মমিনাথকে স্বাধীন করে দিলে সে স্বাধীনভাবে বাদবন্দি করতে পারবে ব্যক্তি মালিকানা হবে তখন জাকাত দিতে পারবে ব্যক্তি মালিকানা কিছু পয়সা আসবে তখন হজ করতে পারবে ঠিক না তো নবিসাম বললেন যে একে আজাদ করে ফাইনাহা মমেনা কারণ এ হচ্ছে ইমানদার মেয়ে ইমানদার মমিন মেয়ের রহ মুসলিম হাদিস সহি মুসলিমের সহি মুসলিমের হাদিস নম্বর পাঁচশো সাঁত্রিশ এই হাদিস সম্পর্কে শেখ সালেহুল ফৌজান হাফিজ আহ বলছেন শোনেন ভালো করে আল্লাহ সম্পর্কে আয়না বলে জিজ্ঞাসা করা আয়না মানে কোথায় আল্লাহ সম্পর্কে তাহলে কেউ যদি জিজ্ঞেস করে কাউকে যে আল্লাহ কোথায় ভাই আয়না মানে হচ্ছে কোথায় বাংলাতে আল্লাহ কোথায় তো এই প্রশ্ন করা জায়েজ না না জায়েজ হাদিস কি প্রমাণ করে জায়েজ কে কাজটি করেছেন জিজ্ঞাসা কে করেছেন স্বয়ং রসুল্লা জিজ্ঞেস করেছেন আমাদের এক দিনে ভাই গেছে দেশ যাওয়ার পরে মসজিদের হজুর কে বলেছে ও ভাবছে যে আমি তো তহির শিখে এসছি আর আকিদা আসমা সেফাত শিখেছে আর আমাদের দেশের হুজুরা তো সর্বত্র বিরাজমান বলে তো দেখি একটু টেস্ট করে তখন বলেছে যে হুজুর বলেন তো দেখি আল্লাহ কোথায় বলছে তোবা করো তোবা করো তোমার ইসলাম গেছে কলমা পড়ো হ্যাঁ তোবা করো কালেমা পড়ো তোমার ইসলাম শেষ কারণ তুমি কি জিজ্ঞেস করেছ আল্লাহ কোথায় তো নবী সালামের ইসলাম শেষ নাকি ওদের কাছে কত গুমরা চিন্তা করেন নবী নিয়ে আসা দিন ইসলাম একদিকে আর এদের ইসলাম আর একদিকে দুই ইসলামের ধারা দুই দিকে বলছে শেখ সহেল ফৌজান যে এতে প্রমাণ পাওয়া গেল ফিহে দালিলুন আল্লাহ জাওয়াজি সওয়ালে যে জিজ্ঞেস করা যায় আনিল্লা আল্লাহ সম্পর্কে কি দিয়ে আইনা বলে যে কোথায় তিনি আল্লাহ কোথায় মেয়েটি কি বলেছিল ফিসামায় আল্লাহ সুমান ফিসামায় এর ব্যাখ্যা এর আগে হয়েছে তারপরে রসুল্লাহ জিজ্ঞেস করলো জিজ্ঞেস করলেন নবী সাল্লাম তখন সে বলেছিল আন্তা রসুল্লাহ আপনি হচ্ছেন আল্লাহর আল্লাহ কারণ একজন মুসলিম হওয়ার জন্য দুটি বাক্যের সাক্ষী দিতে হবে আল্লাহ মোহাম্মদান এই সাক্ষী দিতে হবে এই মেয়েটি মুসলিম হয়েছে কি হয়নি পরীক্ষা করার জন্য কালেমা পড়ানোর দরকার নেই হ্যাঁ কারণ হতে পারে সে মুসলিম কিন্তু ওর একটা পরীক্ষা দেখি পরীক্ষাতে সে পরীক্ষায় পাশ হয় মুসলিম ফিহে দলিলুন এর দ্বারা বোঝা গেল আলা আন্না মান শাহাদা এই সাক্ষ্য কেউ যদি প্রদান করে আন্না তাহলে সে মম কেউ যদি সাক্ষী দেয় যে আল্লাহ আকাশে রয়েছেন আর মোহাম্মদ আল্লাহর রসুল তাহলে সে হচ্ছে মমিন মুসলিম জি এই হাদিস দ্বারা যেটা আমাদের এখানে আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে জানা গেল সেটা হচ্ছে যে আল্লাহ হ্যাঁ সৃষ্টির ঊর্ধ্বে রয়েছেন আকাশের ফৌকা সামাওয়াতেহি তার আকাশ সময়ের উপরে রয়েছে আর একটি বিষয় জানা তার দিকে ইঙ্গিত করা যাবে কি যাবে না আল্লাহ এদিকে আছেন বলা যাবে না বলা যাবে না তাহলে আল্লাহর জন্য দিক বলা যাবে হ্যাঁ, হ্যাঁ। বলেন আল্লাহ চারিদিকে আছে এই কথা বলবেন না মানে আল্লাহ কোথায় রয়েছেন অপর দিকে আছে আর এটি হচ্ছে মানুষের নেচার এটি হচ্ছে মানুষের প্রকৃতি এটি হচ্ছে দিনে ফিতরাত কেমন করে একটা হিন্দু হ্যাঁ যে দিনের কিচ্ছু জানে ইসলামে কিছুই জানে না কোনো কিছু জানে না কিন্তু সেও বলে যে ওপরওয়াল একজন আছে মানে সর্বত্র আলা একজন আছে হ্যাঁ অথচ ওদের বিকৃত ধর্মেরই একটা পাঠ হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান সর্বত্র বিরাজমান কতটি হিন্দু ধর্ম থেকে মুসলিম গুমরাতের মধ্যে এসছে কথা বোঝা গেছে কিন্তু তারপরে ও হিন্দুর প্রকৃতি বলছে যে আমি যখন আল্লাহ সম্পর্কে বলবো তখন ওপর আল্লাহ বলতে হবে না কথা বোঝা গেছে এটা হচ্ছে তার নেচার মানুষ প্রকৃতি বিরোধিতা করে পারে না অটোমেটিকলি বেরিয়ে আসে সেটা হ্যাঁ, অনিচ্ছাকৃত বেরিয়ে আসে অনিচ্ছাকৃত বেরিয়ে আসে আল্লাহ পরকাল কিচ্ছুতে বিশ্বাস যদি না থাকে হঠাৎ করে যদি তার উপরে এমন মায়ের পড়ে এমন জুল অত্যাচার হয় হঠাৎ করে উপর দিকে হাত উঠলে মানে এক মহাশক্তি রয়েছেন যিনি বিচার করবেন জি হ্যাঁ যার ফলে একজন একেবারে গ্রাম পল্লী গ্রামের মহিলা যে কিছুই জানা দিন ইসলাম সময় কিচ্ছু জানা সেও হাত উঠিয়ে দিব পরে ওপর দিকে হাত উঠাচ্ছে মানে আল্লাহ ওপর দিকে আছেন জি এই যে হাত উঠে যাচ্ছে মনটা ওপর দিকে উঠছে হ্যাঁ যে আল্লাহ জি কোনো কিছু বালা মুসিবতে ওপর দিকে নজরটা উঠে জি এগুলো সব হচ্ছে হ্যাঁ, যে আমাদের প্রকৃতিতে এ কথা আছে যে আল্লাহ সৃষ্টির ঊর্ধ্বে আল্লাহ ওপরে রয়েছেন এর বাস্তব প্রমাণ এখানে আজকের আলোচনা শেষ করছি আল্লাহ রব যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জনের তৌফিক দান করেন এবং সহি আকিদা গ্রহণের তৌফিক দান করেন যারা আমরা সহি আকিদা পেয়ে গেছি আল্লাহর বড় নিয়ামতের সুক্রিয়া আদায় করা তৌফিক দান করেন এবং সেই আকিদার উপর আমাদেরকে আমাদের আগামী প্রজন্মকে কিয়ামত পর্যন্ত অটল থাকার ইস্তেখামার তৌফিক দান করেন এবং আল্লাহ রব্বুল আলমের প্রত্যেক গুমরাহি থেকে ভ্রষ্টতা থেকে আল্লাহ যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন আর আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে শেষ পর্যন্ত ইমান ইসলামের উপর দিন এবং তাকওয়ার উপর কায়েম থাকার তৌফিক দান করেন সমস্ত রকমের বালা বিপদ আপদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন আর আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত কিছুতে যেন বরকত দান করেন আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ওসল্লাহ ওসাল্লাম নবীনা মোহাম্মদ আলহি ওসাহবিহি الخلق أسوتنا بسنته جبى نوري لهدي الحق